আমাদের মৃত্যুটা ইমানের উপরে আল্লাহ নসিব করেন দুনিয়া তার আপন গতিতে চলতেছে চলবে মানুষ আসতেছে যাইতেছে যে চলে যায় তার হালাত কাহারও কাছে বলার থাকে না পৃথিবীতে মানুষ যে কোনো প্রান্তে থাকুক কোনো না কোনোভাবে একটা খবর পাওয়া যায় কিন্তু মৃত্যু এমনই একটা বস্তু এটার পরে কোনো মাধ্যমের মাধ্যমে কোনো ব্যবস্থাপনা নাই যে একটু খবর পাওয়া যায় আর এই কথাটা এত বাস্তব দুনিয়ার মধ্যে অনেক কিছু অবাস্তব হয়ে যায় কিন্তু এই কথাটা এত বাস্তব তারপরেও আমাদের বুঝে আসে বুঝে যখন এসে যাবে তখন সে ওই রাস্তা কিভাবে পাওয়া যাবে তার পিছনে দৌড়াতে থাকে তো বুঝে আসাই হলো কষ্ট দুনিয়া যেরকম বুঝে আইসা গেছে আখেরাতের ব্যাপারটা তেমন বুঝে আসে নাই الصادق المصدوق نبی دو جہاں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم তিনি সব বাস্তব দেখেছেন অবিশ্বাসওয়ালারা এগুলি বিশ্বাস করে নেই যে সামান্য সময়ের মধ্যে তিনি সব কিছু দেখলেন জান্নাত জাহান্নাম আরস কুরসি সব কিছু তারা বিশ্বাস করে নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর মতো একজন বিশ্বস্ত মানুষকে তারা গিয়ে প্রস্তাব দিল মনে মনে চিন্তা করেছে আবু বকর যদি অস্বীকার করে তা সব মানুষই অস্বীকার করবে আবু বকর শুনছ তোমার সাথী কি বলতেছে ছোটবেলার বন্ধুর মতো যে সামান্য সময়ে ঈশার নামাজের পরে গেছে আবার ফজরের নামাজ এখানে আইসা পড়ছে এই সময়ের মধ্যে সে কোথায় বাইতুল মোকাদ্দেশ সাত আসমান সাত জমিন আরস কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছে এর থেকে আর একটা বাজে কথা আর হতে পারে না আবু বকর তুমি কি বলো আবু বকর বলতেছে তোমরা কার কাছে শুনছো বলে আমরা শুনছি এই যে নবুয়তের দাবি করতেছে মোহাম্মদের থেকে কথা শুনছি বলে তোমরা যে এই কথা শুনছো আর সাক্ষী আছে বলে হ্যাঁ অনেকজন সাক্ষী আছে বলে যদি তিনি বলে থাকেন তাহলে আমি আবু বকর বিশ্বাস করলাম তিনি নিশ্চয়ই যা বলছেন সত্য বলছেন হিটে বিপরীত হয়ে গেল তারা মনে করছে আবু বকরের মতো মানুষটা যদি অস্বীকার করে আমরা এই কথাটা মানুষকে বুঝাইতে সক্ষম হব যে দেখছো আবু বকরও তো অবিশ্বাস করে না কপাল পরা তারা যে আশার জন্য গিয়েছিল আশা তাদের ফলে নাই আর আল্লাহ পাকের আল্লাহ রসুল বলছেন এমন একটা মুহূর্তে যে মুহূর্তে আরো বলারা বিশ্বাস করে না কেউ আবু বকর নির্দ্বিধা এসে বিশ্বাস করেছে আবু বকরকে সিদ্দিক টাইটেল দিয়েছেন ওই জামানার মধ্যে যেমন আবু বকরকে সিদ্দিক টাইটেল দেওয়া হয়েছে এই জামানার মধ্যে এই টাইটেল দেনওয়ালা আর কেউ নাই কিন্তু এই কথা এখনো আছে আল্লাহর পায়গাম্বর যা জানিয়ে আসছে যা কথা বলছে এগুলি অন্তর দিয়ে যদি কেউ বিশ্বাস করে এই জামানার মধ্যে সে সিদ্দিক হয়ে যাবে সেই জামানার সিদ্দিক সে আল্লাহ রসুলের কথাগুলি আসাদেকুল মসদুক যিনি তান যা নিয়ে আসছেন যা বলছেন সারা দুনিয়া পাল্টি যেতে পারে আমার হাবিবের কথা একটা চুল পরিমাণ ব্যস্তম হতে পারে না এটা একইনের মধ্যে যার পুরোপুরি আসলো সে আল্লাহ পাকের তরফ থেকে যদিও ঘোষণা পাওয়া যায় নাই সিদ্দিক টাইটেল ঘোষণা দেনেওয়ালা নাই কিন্তু আল্লাহ পাকের অ্যালেমের মধ্যে ওই বান্দাকে সিদ্দিক টাইটেল দিবে কে আমতের ময়দানে হতে পারে এই উসিরায় সিদ্দিকে আকবরের সাথে তার হাসন নসিব হয়ে যাবে বিশ্বাস তো অনেক প্রকার বিশ্বাসের প্রকার বেশ কম আছে সাধারণত কত রকমের মানুষ কত কথা বলে হতে পারে নাও হতে পারে আবার কিছু কিছু মানুষের কথা মানুষ চিন্তা করে এই লোকটা কোনো সময় মিথ্যা বলতে পারে না তো ঠিক আমরা আল্লাহ রসুল তিনি যা দেখে আসছেন এরপরে আর কবরের পরের মৌতের পরের খবর কেউ বলতে পারে নাই মানুষ স্বপ্ন স্বপ্নযোগে বিভিন্ন এমনে সেমনে হয়তো অনেক কথা বলতেছেন কিন্তু তার কোনো একইনতা নাই কোন একজন বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা তার অনেক মুরিদান যাইয়া বলতেছে হাজরাত কত আল্লাহওয়ালা কত বুজুর্গানি দিন দেখলাম মৃত্যু হওয়ার পরে ওই পারের কোনো খবর কেউই পৌঁছাতে পারল না আমাদের মনে চায় যে একটু ওই পারের একটু খবর যদি পাইতাম বুজুর্গ বলতেছেন ওই পারের খবর তো বলা যায় না যাই হোক তোমরা যখন আশা করতেছ আমার মৃত্যু যখন হয়ে যাবে আমার লাশটা কবরে রাখার পরে একটা কাগজ আর একটা কলম দিয়ে দিবা মৃত্যুর একদিন পরে কবরের উপর থেকে তোমরা সেই খবর নিয়ে নিবা তারা মনে মনে খুব আশা যে কেউ তো এই কথা আর বলে নাই যখন বুজুর্গ যখন এই কথা বলছেন হয়তো আমরা একটা খবর কিছু পাব কিছুদিন পর হজরতের এতেকাল ঠিক তারা ওই অনুযায়ী হজরতের কাফন টাফন হয়ে গেছেন কবরের মধ্যে একটা কাগজ আর একটা কলম দিয়েছে ঘোষণা অনুযায়ী পরের দিন তারা কবরস্থানে যাবে আর বলছে দেখি কথাটা বাস্তব হয় না অবাস্তব হয় আমরা দেখব মনে মনে কৌতূহলের মতো মনে হয় এটা তো কোনোদিন বাস্তবে দেখি নাই আর হতেও পারে না তবুও আল্লাহর অলি বলছেন কি হতে পারে জানি না দূর থেকে নজর করে দেখে কবরের উপরে একটা কাগুজার কলম দেখা যায় অনেকটা আশ্বস্ত হয়েছে যেই কাগজ আর যেই কলম কবরের ভিতরে দিলাম এটা কলমের উপরে যখন কবরের উপরে যখন আসছে নিশ্চিতার মধ্যে কোনো কিন্তু আছে দৌড়াইয়া যায় কাগজের টুকরাটা হাতে নিয়া হাতি নিয়ে দেখে কাগজের টুকরার মধ্যে লেখা মৌতের পরের জিন্দিগি এটা উপলব্ধি করা নিজে নিজে যে মৃত্যুবরণ করে সে দেখে আর দুনিয়ার কোন মানুষকে বলা যায় না এই লেখাটা তখন তাদের মনের মধ্যে আশ্বস্ত হয়েছে হায়রে মৃত্যুর পরের হালাতটা দুনিয়ার কাহাকেও জানানো যায় না যে মরে যায় সেই বুঝে মৌতের পরের হালাতটা কি হবে তার উপরে কি হালাত যাইতেছে এটা সে ছাড়া আর দুনিয়ার কেউ জানে না না ছেলে না বন্ধু না আত্মীয় স্বজন না স্ত্রী পুত্র কেউ জানে না তার কবরের মধ্যে সে কি শান্তিতে আছে না অশান্তিতে আছে এত আদরের সন্তানেরা তারাও জানে না এই জন্য তখন সব মানুষ বুঝছে যে হায়রে এটা আল্লাহ প্রদত্ত একটা সংবাদ আমাদের দিলের মধ্যে যে অসোয়াশা ছিল এই অসুয়াশাটা আল্লাহ পাক দূর করে দিলেন কলমার কাগজ যখন আমরা কবরের ভিতরে দিলাম আর এটা উপরে আসার পরে যখন এই লেখাটা এটা আল্লাহ পাকের কুদরতি লেখা যে কবরের ভিতরের হালাত এটা কবরওয়ালা যে আছে সেই দেখবে দুনিয়ার কোনো মানুষকে দেখানো যায় না Oh এই হালাত কেউ জানাইতে পারে না এই কথাটা বুঝে আসতে বহু মেহান্নতের পরে বুঝে আসলেও সুক্রিয়া আলহামদুলিল্লাহ কমপক্ষে চেষ্টা করতে করতে যদি শেষ জীবনও যে যদি বুঝে আসে তবু আশা কিন্তু বুঝে কবে আসবে সেটা আল্লাহ ভালো জানে এর জন্য সামান তৈরি করা তিলকাল জান্নাতুল্লাতি ওরিস্তুমুহা বিমা কুন্তুম তা'মালুন আল্লাহ পাক তোমাদের জন্য ওই জান্নাত তৈরি করা রাখা হয়েছে তোমাদেরকে মিরাস বানিয়ে দেওয়া হবে দুনিয়ার সন্তানেরা যেমন মা বাবার সন্তান মা বাবা বাবা মৃত্যুর পরে তার সম্পদের সম্পদরা সম্পদের মিরাজ পায় এটা যেরকম ভাবে বাস্তব ঠিক আল্লাহ পাক বলতেছে বান্দা মনে রাখো যখন তোমরা ইমানের তাড়না ইমানের সাথে জীবন কাটাইয়া মৃত্যু যখন তোমাদের হয়ে যাবে তোমাদের জান্নাতের মিরাজ তোমাদেরকে এরকম একিনি বানাই দেওয়া হবে এই জান্নাত থেকে কোনদিন তোমাদেরকে আর সরাইতে পারবে না বিমা কুন্তুম তামালুন আমলের শর্ত আল্লাহ পাক লাগাই দিছে আমল সারা যদি আল্লাহ পাক শুধু ইমানের বদৌলতে যদি আল্লাহ মেহরবানি করে জান্নাত দিলেন এটা আল্লাহর স্পেশাল পাওয়ার তিনি দিতে পারে কিন্তু জান্নাতের ওয়াদা করেছে আমলের সাথে বিমা কুন্তুম তামাল জান্নাতের মিরাজ বানাবে আমাদেরকে আল্লাহ পাক এই মিরাসি সম্পত্তি দিবেন ওয়াদা হল তোমার আমলের বদল আমলের বদৌলতে কখনো কখনো আল্লাহ পাক কম আমল আমলওয়ালাকেও আল্লাহ মাফ করে দিবেন এটা আল্লাহ পাকের এখতিয়ার তবে আমলের সাথে মাফ করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা কারণ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যেমন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যখন তুমি আমার মর্জি মতো আমল করবা আমার কথা মতো যখন হায়াত কাটাইবা তোমাকে জান্নাত দিব আমি আল্লাহ ওয়াদা করেছি আর আমি ওয়াদা কখনো বরখেলাভ করি না হাদিস শরীফের মধ্যে দেখা যায় একটা হাদিস হাদিস মুসালসেল জ্যাক যে হাদিসটা বয়ান করতে যায় আল্লাহ রসুল তিনিও মুস্কি মুস্কি হাসছে সাহাবাই কেরাম তারাও হাসছে তারপরের থেকে অদ্যাবধি পর্যন্ত যেই মহাদ্দেশ ওই হাদিস পড়ায় তিনি হাসে যারা ছাত্র থাকে তারাও হাসে এই জন্য হাদিসটাকে বলে মোসালসেলুজাহাক এটা এমন একটা হাদিস যে হাদিসটা ধারাবাহিক আল্লাহর পয়গাম্বর থেকে আজ পর্যন্ত যেই পড়ায় তার কাছে একটু মুসকি মুসকি হাসে কারণ আল্লাহ পাক এই হাদিসটা কথা বলতে দেয়া আল্লাহ হাসছিল আল্লাহ পাক একজন আদনা ইমানওয়ালা আল্লাহ পাক তাকে জাহান নামে ফেলে দিলেন জাহান নামের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হইতেছে আল্লাহ পাক বলার সাথে সাথে জাহান নামে চলে গেল আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের সাতার মধ্যে জাহান্নাম থেকে তার সাতার পাশে ওই জাগার মধ্যে তাকে বসাইছে সে আল্লাহর কাছে ওয়াদা করেছে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে উঠাইয়া একটু কিনারে নিয়ে যাও আমি এর থেকে বেশি তোমার কাছে আর কিছু চাব না আল্লাহ পাক তাকে উঠাইয়া সেখানে রাখলেন এবার জাহান্নামের গরম লাগতেছে এবার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন আল্লাহ আমাকে এখান থেকে সামান্য আরেকটু দূরে সরাই দেন আল্লাহ পাক বলে তুমি না বলছো আমার কাছে এর থেকে বেশি আর কিছু চাইবা না তুমি তো ওয়াদা বরখেলাপ করতেছ আল্লাহ পাকের কাছে আর্জু করতেছে আল্লাহ পাক বলতেছে তুমি আবার অত চাইবা তাকে এখান থেকে আর একটু সরাই দিলেন এবার নামের তাপ তার শরীরে আর লাগে না জাহান নামের তাপ থেকে বাঁচার পরে জান্নাতওয়ালারা তারা তো জান্নাতে চলে গেছে আল্লাহ আকবার ওই লোকটা এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে এখান থেকে তুমি আরেকটু করে একটু সরাইয়ে দাও আল্লাহ বন্দার সাথে কি মজাক করতেছে আল্লাহ পাক বলতেছে বন্দা তুমি না বলছো আমার কাছে আর চাইবা না তুমি তো ওয়াদা বর খেলাপ করতেছ বলে আল্লাহ আমি আর যাব না আমাকে এখান থেকে একটু আর একটু সরাইয়ে দেন তৃতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত আল্লাহ আমি আপনার কাছে জান্নাত তো চাই না জান্নাতের কিনারে যাই হইল একটু জান্নাতের গ্যারান নিয়ে আমি একটু পাই আল্লাপাক তাকে সেইখান পর্যন্ত পৌঁছে দিলেন এবার জান্নাতের গ্রাম জান্নাতের হালাত মঞ্জার কিছু নজরে আসে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমি বেশি সময়ের জন্য নয় আমাকে একটা নজর একটু জান্নাতের দরওয়াজা দিয়ে একটু জান্নাতের দিকে একটু দেখার জন্য আমাকে একটু অনুমতি দেওয়া আল্লাহ পাক ওই পর্যন্ত পৌঁছাইলেন বলতেছে বান্দা তুমি তো বারবার করে ওয়াদা খেলাপ করতেছ তারপরে আবার চাইতেছ জান্নাতের মঞ্জারগুলি দেখা এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু জান্নাতে তারপরে আবার তুমি বাইর করে নিয়ে আইস কিছু সময়ের জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাকে অনুমতি দিলেন যাও বলে এবার বাইর হইয়া চলে আস এবার আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আন্তা আর রহামুর রাহিনী ও আল্লাহ আপনার নাম তো রহমান ও রহিম আপনি যখন দয়া করতে করতে আমাকে জান্নাতের এ পর্যন্ত পৌঁছাইলেন আল্লাহ আপনি আমাকে চিরস্থায়ীর জন্য জান্নাত বানাইয়া দিতে পারে আল্লাহ পাক বলতেছে বান্দা যা যা তুই আমাকে রহমান ও রাহিম বলে যখন আমার ইজ্জতের কসম দিয়া বলছ আমি যে আল্লাহ তোকে এই পর্যন্ত নিয়ে আসলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমাকে আর জান্নার থেকে বাইর করব না ইল্লাম তারহাম মাইয়া রাহাম ইয়া আর রাহিমী এই জন্য হজরত নানুপুরি রহমতুল্লাহ আলহ তিনি বলতেছিলেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলহ বলেন আমি বাইতুল্লাহ ঘর তওয়াব করতেছিলাম বাইতুল্লাহ ঘর তওয়াব করতে করতে দেখি একটা মহিলা মানুষ বোরকা যা আমরাও তোয়াপ করি আর মহিলাটাও তোয়াপ করতেছে তার আওয়াজটা একটু একটা আওয়াজ শোনা যায় ইল্লাম তার হাম মাইয়া রাহাম ইয়া রাহিনী এই মহিলাটা তওয়াফ করে আর বারবার করে এই শব্দটা বলে হাজরত নানুগুরি বলতেছে মহিলার এই কথাটা একবার দুইবার যখন শুনলাম আমার চোখে আর পানি রাখতে পারি না আমি এবার নিজেও কানতেছি মহিলা কি বলতেছে ইল্লাম তার রহাম মাইয়া রহাম ও আল্লাহ আপনি যদি রহম না করেন কে আমাদেরকে রহম করবে আপনার নাম তো আরহামুর রাহিমিন রাহিমিন আপনার নাম আরহামুর রাহিমিন এই মহিলা বারবার করে ঘুরে আর বলে বলে তার এই কথা শুনে আমার কলিজাটা থরথর করে ভেঙে যায় চোখের পানি জার জার করে পড়ে তিনি বলে তারপরে থেকে আমার কাছে এই শব্দটা এত প্রিয় লাগতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে ইনলাম তার হাম মাইয়া রাহাম ইয়া রাহামার রাহিমিন খোদা তুমি যদি আমাকে রহম না করো তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি দয়া না করো কে করবে আর তো কোন রহমান রাহিম নাম কারো না এই জন্য ওই বন্দাকে আল্লাহ পাক নিচে নিচে নিচে নিচে আল্লাহ পাক জগৎবাসীকে জানাইয়া দিলেন এই কথাটা ওই লোকটা এবার জান্নাতে যে আল্লাহকে ডাক দিয়া বলছে আন্তা রহমুর রাহিমী আপনার নাম রহমান রাহিম আমাকে এই পর্যন্ত যখন পৌঁছাইলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আর জান্নার থেকে বাইর করেন না ভাইরা এই জন্য আরো হাদিসের মধ্যে পাওয়া যায় কেমতের ময়দানে ইমান আছে গুনার কারণে জাহান্নামি হবে আল্লাহ পাক বলতেছে ওরে নাফরমান এমন ভাবে গুণা করলি আমি আল্লাহ কথা মানলি না যা যা তোকে জাহান্নামের মধ্যে যাওয়ার ঘোষণা দিল এই কথা শোনার সাথে সাথে একটা দৌড় দিবে জাহান্নামের দিকে আল্লাহ পাক আবার ডাক দিয়া বলবে কি ব্যাপার বলে আল্লাহ দুনিয়ার মধ্যে কত তুমি বলছিলা বুঝাও তো না বুঝছি আজকে ময়দানে হাসরের মধ্যে যখন তুমি ঘোষণা দিলা তখন আমি তোমার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছি আল্লাহ পাক বলে আমার এই বন্দা খাবার ধরে নিয়ে আস আইসা আল্লাহর কাছে আরজু করে বলবে আল্লাহ আপনার হুকুম পালন করলাম আল্লাহ পাক বলতেছে আমার বান্দা জাহান্নামের দিকে যায় আর ফিরা ফিরা একটু একটু তাকাইয়া তাকাইয়া আমার দিকে তাকায় বান্দা ফেরেস তারা যাও যাও আমার বন্দাকে ফিরাই নিয়ে আস আমি তাকে মাফ করে দিলাম তাকে জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিলাম ইল্লাম তার হাম মাইয়ার হাম ইয়া আর হামার এজন্য আল্লাহ তুমি মাফ না করলে আমাকে কেউ কর্মেওয়ালা নাই আমি যতই তুমি আমাকে বলতেছ শাস্তি দিবা যত কিছুই তুমি বলো দিতে পারবা তোমার ক্ষমতা আছে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে শান্তি দেওয়ার ক্ষমতাও তোমার আছে এই জন্য যখন আল্লাহর কাছে বন্দা ভাঙ্গা অন্তর নিয়া নিবেদিত ভাবে আল্লাহর কাছে যখন রোনাজারি শুরু করে আল্লাহ পাক বলে আমি এরকম অন্তরটাকে খুব ভালো ভালোবাসি আল্লাহ পাক বলে যাদের অন্তরটা ভাঙা যাদের অন্তরটা ছোট আমার কাছে যারা ছোট হইয়া বারবার করে ধর্ণা দিতে থাকে আমাকে বারবার করে রাহমানু রাহিম বলে ডাকতে থাকে তখন আমার ইজ্জতের মধ্যে সুয়াল আসে বন্ধ তো দেখছে আমার ছাড়া আর কোনো দরবার নাই কোন দরওয়াজা নাই সেখানে যায় এই জন্য ভাইয়েরা সব কিছুর মূল একমাত্র আল্লাহ পাক পাকের কাছে আল্লাহর কাছে নিজকে সারেন্ডার করে দিবা বারবার করে আল্লাহর কাছে ধর্ণা দিতে থাকবা এই কথা আল্লাহ রসুল বলতেছে যখন আল্লাহ পাক আল্লাহর বন্দাকে মাফ করে দিলেন আল্লাহ এবার মুসকি মুসকি হাসে বলে আরে বন্দা আমি তো জানি তোকে যে আমি এক ডিগ্রি করে করে আনতে আনতে জান্নাতের ভিতরে পৌঁছাইলাম আমি জানি তুমি শেষ অবস্থায় যাইয়া আমার কাছে এই দরখাস্ত করবা এই জন্য আল্লাহ মুসকিয়া হাসলেন আল্লাহ রসুলও হাসলেন সাহাবাই কেরামও হাসলো এই হাদিস যারা পড়ায় তারা সবাই এই হাদিস পড়বার সময় আল্লাহ পাকের এই কাণ্ড দেখা সবার মনের মধ্যে একটু মুসকি হাসি আসে আমার আল্লাহ কত দয়ালু কত মেহরবান আর কত রহমান আহা তিলকাল জন্নতুল্লতি উরিস্তুমুহা বিমা কুন্তুম তামলু ও আল্লাহ তুমি আমলের কথা বলছ এই আমলের বিনিময়ে জান্নাত দিবা তবে আমরা বুঝি আমাদের আমল তোমার কাছে গ্রহণের মতো যোগ্যতা রাখে না সাহাবাই কেরাম যারা আমল করেছ তাবিন যারা করেছে বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যারা যেভাবে করেছে আমরা তাদের কুঠি ভাগের এক ভাগও কোনো আমল করতে পারি না আমাদের আমলে সকালে একরকম বিকালে একরকম দুই রাকাত নামাজের শুরু একরকম শেষ একরকম এ আল্লাহ এই ভাঙ্গা আমল নিয়ে তোমার কাছে আমরা রওনা দিয়েছি এই ভাঙ্গা সুরা আমলের দিকে তুমি তাকাইও না তুমি আর হামুর রাহিমিন এই নামের গুণে তুমি আমাদেরকে মাফ করে দিবা আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বন্দাকে হাতছানি দিয়া ডাকতেছে হাতছানি দিয়া ডাকতেছে বন্দা যাইতেছে কোথায় যেই দিকে যাইতেছ দোকানে যাও শ্বশুর বাড়িতে যাও হাট বাজারে যাও সৌদি আরব যাও চাকরিতে যাও যেই দিকে যাও বান্দা আসলে তুমি আমার দিকে আসতেছ আমার দিকে আসতেছ প্রতি একদিন এক ঘন্টা করে করে তোমার হায়াতের খাতাটার থেকে হায়াত শেষ হয়ে যায় আহ এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলে বলতেছিলেন ওই বন্ধুর দৃষ্টান্ত বলে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করবে পর্দার ওই পারে এক বন্ধু এই পারে বন্ধু বন্ধুর সাথে বহুদিন তার দেখা নাই সাক্ষাৎ নাই কেমন করে দেখবে এই জন্য দীর্ঘদিন থেকে এই পার্টিশনের ওই পারে যে বন্ধুর সাথে তার দেখা হবে মিলন ঘটাবে এই জন্য পার্টিশনটাকে আস্তে আস্তে করে সে ভাঙতে শুরু করেছে একটা ইট করে ভাঙে আর ওইদিকে পানির মধ্যে ফেলে সেই দিকে আসল বন্ধু হলো তার পিপাসা পানি ওই দিকে সে এই দিকে দীর্ঘদিন থেকে পানির পিপাসায় যার যার করে কাতর হয়ে আছে পানি আনবার কোনো ব্যবস্থা নাই কিন্তু পাটিশনের ওই পাশে কলকল শব্দ করে পানি যায় সে কানে আওয়াজ পায় আরে আমার এত কাছে পানি আর আমি পানির পিপাসায় মরে যাইতেছি এই জন্য হাতুর বাটাল নিয়া একটা একটা করে ইটা খোলে আর ইটাটা পানির মধ্যে ধপ করে পড়ে আওয়াজ পাওয়া যায় অন্তরের মধ্যে একটু শান্তি শান্তি অনুভব হয় এই অবস্থা একদিন দুদিন করতে করতে সে ইটাকে ফালায় আর মনে মনে চিন্তা করে একটা ইটা ভাঙল আমার বন্ধু আমার পানিটা আমার কাছে একটু আসলো আবার একটা ফাঙ্গে পার্টিশন আবার একটু কাছে আসে আসতে আসতে আসতে আসতে অবস্থায় যেদিন সর্বশেষ ইটা তার ভাঙ্গা পার্টিশন ভাঙ্গা শেষ হয়ে গেল এবার পানি যখন সে পেয়ে যায় সে বলতেছে আমার দীর্ঘদিনের প্রতীক্ষা আমার মহাব্বতের বস্তু আমি পানিকে এবার হাতের নাগালে পাইলাম প্রাণ ভরে পানি পান করি আর মনের মধ্যে শান্তি উপভোগ করি আল্লামা রুমি রহমতুল্লাহ বলে হে জগতের ইমানদারেরা আমার আল্লাহ তোমার মাসু তোমার মহব্বতের পাত্র বন্ধু আর তোমার মাঝে আমার মাঝে দুনিয়ার হাজারো পার্টিশন দিয়া রাখছে একটা ছেলে ফেলের পার্টিশন বন্ধু বান্ধবের পার্টিশন পাটের পার্টিশন এরকম হাজারো নফসানিয়তের পার্টিশন তোমার মধ্যে আর আমার মধ্যে আল্লাহ পাক আল্লাহকে পাইতে মনে চায় বন্ধুর সাথে মিলন ঘটাইতে মনে চায় এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলে তুমি একদিন দিন দুদিন করে করে আস্তে আস্তে করে করে তোমার নফসকে তুমি এই দুনিয়ার থেকে ফারেক কর তোমার নফসটা একটু ফারেক করতে থাকো আর তোমার বন্ধুর দিকে তুমি এক কদম করে করে আগাইতে থাকো আগাতে আগাতে একদিন দেখা যাবে দুনিয়ার নফসকে যখন তুমি জবাই করা এবার সামনের দিকে আগাইবা এবার ওই পানির কলকল শব্দের মতো আল্লাপাক তোমাকে হাতছানি দিয়া ডাক দিয়া বলবে ও বান্দা আসো তুমি আমার কাছে বহুদিন থেকে আসার জন্য জল্পনা কল্পনা এবার তোমাকে নেবার জন্য আল্লাহ পাকের রহমত হাত পাইতে তোমাকে ডাকবে এই জন্য বন্ধুর সাথে মিলন ঘটাবার জন্য বন্ধুর মনে তালাশ করার জন্য বারবার করে তালাশ করতে হবে আ খোদার বন্দা আজ মহাব্বাতলক সাওয়াদ আল্লাহ পাকের মহাব্বত দিলের মধ্যে তাইকা তুমি তালাশ করতে থাকো চেষ্টা করতে থাকো লা মোহাম্মদুর রসুল্লাহ আ কাকে খুশি বা রাত্র গভীর অবস্থায় নিরিবিলি বৈশা বৈশা আহ অন্তর খুলে যখন তুমি এইভাবে ডাকতে বা খোদার বান্দা দেখবা কত স্বাদ আর কত মজা তোমার কাছে লাগে মনে হয় যেন রাত্রটা আরো দুই ডবল লম্বা হলে আমার কাছে আরো ভালো লাগতো آشکو کا سے علامت آئے پیسار آہ سر دروئے زرد چشم چشمے تر ہاں আমাদের নানুপুরের বড় হুজুর রহমতুল্লাহ আলে বলতেছে হে জগতের মানুষ আশেক বন আশেক বন আশেমের চিহ্ন তুমি ধারণ করো বলে আশেকের চিহ্ন কোথায় পাওয়া যাবে কয় আশেকদের তিনটা আলামত আছে আশেক কাছে আলামত আয় পেসার আহে সার দো রোয়ে দো চশমে তার মাঝে মাঝে আ করে করে অন্তরের মধ্যে বিচ্ছেদ বিরহ বেদনার আহ শব্দ আসে তার চেহারাটা ফ্যাকাশে হইয়া যায় রাত্রি জাগে আল্লাহকে ডাকতেছে তার চেহারার দিকে দেখলে বোঝা যায় সে রাত্রে উঠে না না উঠে তার মধ্যে একটা আশেকানা ভাব দেখা যাবে আর তার চোখের মধ্যে চোখগুলি ভিজা চোখ দিয়া সবসময় পানি পড়তে থাকে এটা আশেকের আলামত আল্লাহর কাছে কানতে তার কাছে ভালোই লাগে আর ভালোই লাগে কি জুমলা আল্লাহ তুমি সারা সব বাহির করে দিলাম লা ইল্লাল্লাহ বাহির করলাম সব বাহির করলাম কারো কাছে আমার ইজ্জত নাই কারো কাছে আমার কিছু চাওয়া পাওয়া নাই সব কিছু চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ তোমার কাছে এটা কলবের মধ্যে জাগা দিব আল্লাহ পাকের এই মহাব্বতের আগুন দিয়ে আমার গায়রুল্লাহকে আমি মিঠাইয়া দিব মান্দে ইল্লাল্লাহ বাকি জুমলারা মারহাবায় শিরকাত সুজেরা বান্দা দেখো দুনিয়ার মানুষ নজর করে দেখো আরে ঘরের মধ্যে যখন বাত্তি নিবাইয়া দেয় বাত্তি নিবাইয়া দিলে তেলা ফোকা টিকটিকি কত কিছু রাত্রিবেলা তারা ঘরে বাইর হয় কেউ এটা খায় কেউ ওইটা খায় ওইটা খায় ইঁদুর আসে বিড়াল আসে তোমার খাবারের পাতিলগুলি খটখট করে সে নাড়াচাড়া করে তুমি বিছনার মধ্যে শুয়া হঠাৎ করে একটু আওয়াজ দিতেছ বিড়াল দৌড়ায় টিকটিকি দৌড়ায় আবার যখন ঘুমাইসা যাও আবার আসায় একবার দুইবার তিনবার করে বেড়ার মধ্যে থাবর দিলা সেগুলি দূরে যায় আবার আসে বিরক্ত হইয়া বলতেছে আর এগুলি যায় না এবার একটা মেজের কাটি দিয়া দিয়া সালাই আগুন দিয়া যখন বাত্তিটা জ্বালাইয়া দিলা তখন দেখা যায় একটা আর কাছে নাই দূরে ছুটে পালাইয়া গেছে শেখা হাজরত হাকিম উলম্মদ তানবী রহমতুল্লাহ আলাই বলতেছে মান্দে ইল্লাল্লাহ বাকি জুমলারা মারহাবা আয়েশকে শিরকত সুজেরা বন্দা আল্লাহ যখন এই তোমার অন্তরের মধ্যে সব কিছু রিয়া বগ্জ হাসাদ কিনা আদাওয়াত এগুলি কলবের মধ্যে এইভাবে ওৎপাইতা টিকটিকির মতো বিড়ালের মতো হিংস্র প্রাণীর মতো তোমার কলবটাকে গ্রাস করে তারা বসে আছে যখন তুমি পড়বালা মোহাম্মদুর রসুল্লাহ এই এশকের আগুনে যখন তুমি দিয়াশালার মতো এখানে আগুন জ্বালাইয়া দিবা তখন তোমার কলবের থেকে ওই হিংস্র প্রাণীর মতো সব ছুটে পালাবে তখন তোমার কলব কি থাকবে তখন তিনি বলতেছে মান্দে ইল্লাহ বাকি জুমলারা আরে লার পরে কি আছে শুধু ইলাহা আছে বলে তোমার তখন কলবের মধ্যে আর কিছু বাকি থাকবে না যেদিকে চাইবা সেদিকে আল্লাহ আর আল্লাহ আছে এই জন্য বাবারা কলককে এইভাবে ঝালাই করো কলবকেও ঝালাই করো বারবারে গাফলত ছেড়ে দিতে হবে গাফলত ছেড়ে দিয়া সময় বাইর করা লাগবে আল্লাহকে ডাকা লাগবে তার দরজার মধ্যে ধর্ণা দিতে হবে যেহেতু তার এই ডাকটাই মজা এটা মাসুকের ডাকার একটা হাতিয়ার দুনিয়ার মাসুককে ডাকার জন্য কত হাতিয়ার ব্যবহার করা হয় টেলিফোন আছে চিঠি আছে এটা আছে সেটা আছে আর আমার আল্লাহকে ডাকার হাতিয়ার হল মোহাম্মদুর রসুল্লাহ এটা মজা লাগবে বাবা আপনার জীবনকে পাল্টিয়া দিবে আরে বাবা জীবনটা যদি পাল্টিয়ে গেল আরে আপনার তো ক্ষতি না আপনার লাভ হবে লাভ কত লাভ হবে মৃত্যুর পরে বোঝা যাবে লাভটা কত হলো আমার আমার এই হায়াতের দাম তখন বুঝে আসবে আমার এই হায়াত যে শুরু হবে এই হায়াতের আর কোনোদিন শেষ হবে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তামালু আবান্দা দুনিয়ার মধ্যে এই কত কষ্ট করতেছ মন ভরে যা চাও তা পাও না যা চায় সব কি পায় মানুষ বলে এত কষ্ট করতেছ পাইবা না মন মতো পাইবা না জিনিস মন মতো পাওয়ার জায়গা একটাই সেটা হলো জান্নাত মৌতির দুয়ারে যখন দেখা যাবে উত্তর শিওর করে যখন মমুষ অবস্থার মধ্যে সহায়া দিবে আল্লাহ আকবর জীবনটা যদি আল্লাহর জন্য কাটাইয়া দিতে পারো আমার আল্লাহ পাক বলতেছে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক পাঠাইয়া দিবে বলে যাও নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা আ খোদার বান্দা দেখো উপমা দিয়ে পেশ করে আমার মনে পড়ে এই আয়াতের উপরে শাইখুল হাদিস সাবুজুর একদিন এমন কঠিন বয়ান দিয়েছিলেন আল্লাহ আকবর হাজরতের বয়ান শোনার পরে মানুষ সব হটাল হয়ে গেছে আল্লাহ আকবর বলে এমন বুঝা উপমা পেশ করতেছে দুনিয়ার মানুষ মনে রাখো যদি তুমি চিটাগাং যাওয়ার জন্য তোমার আর কোনো ব্যবস্থা নাই একটাই ব্যবস্থা মাত্র ট্রেনের যোগাযোগ আছে তুমি চট্টগ্রাম যাওয়ার জন্য গরিব মানুষ সরকারি একটা অল্প পয়সার বেতনে চাকরি কর সরকার তোমাকে ঘোষণা দিছে আগামীকাল তোমাকে চট্টগ্রাম গিয়া তোমাকে সেখানে চাকরি জয়েন করা লাগবে অল্প পয়সার বেতনে একটা বাড়ির মধ্যে আপনি থাকেন আপনি চিন্তা করলেন একবারেই গিয়া আগামীকাল আমি চাকরিতে জয়েন করব বাসা সাইডা দিয়েছেন দুইটা বাচ্চা সামানপত্র নিয়া আপনি ট্রেন স্টেশনের মধ্যে যাইয়া টিকিট করছেন এই ট্রেন যদি ফেল হয় আগামীকাল যাইয়া চাকরিতে জয়েন করা যাবে না এই জন্য আগে গিয়া টিকিট মাস্টারের কাছে আপনি টিকিট কাইটা সামানপত্র কিছু বগির মধ্যে উঠাইলেন আপনার বিবিকে বলছেন তুমি বাচ্চাগুলি নিয়ে আস বিবি আসতে আসতে নজর করে দেখা যায় গাঢ় হাতের মধ্যে পতাকাটা ঘুরাইতেছে ট্রেন এখন ছেড়ে দিবে এই লোকটা এখন প্যারেশান টিকেট করলাম আমার সামান কিছু এখনো গাড়িতে বাচ্চাগুলি বিবি আমার রাস্তায় আমি এখন এই অবস্থায় এখন যদি গাড়িটা ফেল করি আমি থাকবো কোথায় তারা থাকবে কোথায় আগামীকাল চাকরিতে যাইতে পারবো না সেইখানে আমার চাকরি জয়েন করতে না পারলে চাকরিও চলে যাবে সমস্ত শরীর দিয়ে তার ঘাম পড়তেছে গলা শুকাইয়া যায় একবার স্টেশনের থেকে আ দুই নম্বর রেল গেটের দিকে এক নম্বর গেটে আইসা চাইতেছে তারা আসলো কিনা এদিকে আসে দেখে না তারা আসে না মোবাইলের যুগ নাই বাবা আবার দৌড়াইয়া স্টেশনের কাছে যায় আবার এইদিকে আসে দৌড়াইতে দৌড়াইতে কলিজাটা তার ফেটে যায় কেমনটা লাগতেছে সে এখন সে সারা দুনিয়ার আরেকজন মানুষ কেউ বুঝবে না ওই সময় স্টেশন মাস্টার তাকে দূরের থেকে দেখে বলতেছে এই লোকটা কেন এরকম করতেছে ব্যাপারটা কি দূরে আইসা বলতেছে ভাই তোমাকে তো চিনা চিনা লাগা হয় মনে হয় ব্যাপার কি বলে হ আমার নামটা কি আপনার নামটা কি পরিচয় হল বলে হ আরে তুমি কি ছোটবেলার আমার ওই বন্ধু না তোমার কথা তো মনে পড়লো কি ব্যাপার সমস্যা কি তোমার বলে এই সমস্যা বলে যাও যাও সমস্যা তোমার আমি যখন শুনলাম আমি যখন স্টেশন মাস্টার আমি ট্রেনটা এখন আর ছাড়ার অনুমতি দিব না তোমার বাচ্চা সহ আইসা ট্রেনে উঠার আগ পর্যন্ত ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া ہونا আল্লাহ আকবার আর জগতের মানুষেরা যখন হাজারো দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া মৌতের প্ল্যাটফর্মে যেদিন আমি শোটান হয়ে শুয়ে যাব সেদিন একদিকে নজর করে দেখব আমার ছেলে মেয়েরা কানতেছে আরেকদিকে বিবি কানতেছে বন্ধু বান্ধব কানতেছে আমার কথা বলার শক্তি নাই আজরাইল আলাইসালাম আমাকে চাইপা চাইপা আস্তে আস্তে করে আমার শরীরটা নিস্তব্ধ করে দিতেছে কলিজা ফেটে যায় পানি চামচ দিয়া মুখে দিবে আর গালি বেয়ে বেয়ে পানিগুলি যখন পড়ে যায় ওই সময় তখন তার কাছে কেমন লাগে সে মৌতের প্ল্যাটফর্মে মৌতের গাড়ির মধ্যে সে এবার সাওয়ার ওই সময় তার দুনিয়ার কোনো বন্ধু কাজে আসবে না দুনিয়ার কেউ তাকে উপকার করতে পারবে না যদি আল্লাহর সাথে তার হায়ারটা যদি বন্ধুর সম্পর্ক যদি করে থাকো ওই সময় মৌতের বিছানার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলবে আ ফেরেস তারা যাও না এই বন্ধু সে না আমাকে সেজদা করেছে সে না আমার জিকির করেছে সে না আমার জন্য তাহাজত পড়েছে আমার জন্য তেলাওয়াত করেছে আমার বন্ধু আজকে কষ্টে মসিবতে পড়ে যাবে আমি তার বন্ধু যাও যাও তোমাদেরকে পাঠিয়ে দিলাম সংবাদ পৌঁছে দাও আল্লাহ তাহাফু যাও বন্ধু তোমার কোনো চিন্তা লাগবে না মৌতের পরে তোমার কবরই কি হবে কোনো চিন্তা লাগবে না তোমার জিন্দিগিটা মৌতের আগের গুনার ব্যাপারে তোমার ফিকির করা লাগবে না মহতের পরের জিন্দিগি আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব ওরে ফেরেস তারা যে আমার বন্ধুকে খবর পৌঁছাইয়া দা ফেরেশতারা ইসা বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ আলা আরে বলবে বন্ধু দুনিয়ার মধ্যে আমরা তোমার সাথে ছিলাম তুমি যেই দিকে ছিলাম তোমাকে কোনোদিন আমরা ভুলে যাই নাই তোমার সাথে ছিলাম আরে বন্ধু কবরে যাওয়ার পরেও আমরা তোমার বন্ধু হইয়া থাকবো এই জন্য ফেরেস্তারা কবরে থাকবে ময়দানে হাসরে থাকবে তারা বলবে আমার এই বন্ধুকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনদিন তার থেকে দূরে সরে যাব না আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে এবার মেহমান হইয়া যাইবা নুজুলাম মিন গফুরির রাহিম আল্লাহ বলবে ওরে আমার বন্ধু আসছে বহুদিন কষ্ট করে আমার বন্ধু এই হায়াতটা এত ব্যস্ততার মধ্যে কাটাইয়া একটা হায়াত নিয়ে আমার বন্ধু এখন আমার কাছে আসছে ওরে ফেরেস্তারা তাকে ডিস্টার্ব করো না তাকে মেহমানদারির দস্তরের মধ্যে তাকে বসাইয়া দা আহা এই জন্য বলতেছিলাম যে বাবা হায়াত হায়াত শেষ হয়ে যাচ্ছে বন্ধুত্ব করব তো সে আরো সোয়ালার সাথে করব। তিনি আমার বন্ধু তার সাথে বন্ধুত্ব লাগাবো সে হলে হাকিকি বন্ধু আর দুনিয়ার যেগুলি বন্ধু এগুলি খানিকের জন্য সামান্য কয়েক সময়ের জন্য সবসময় সে আমার কাজে আসবে না